কতদাহ রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি আনাস রদিল্লাহ তালাহকে জিজ্ঞেস করলাম নবী সাল্লাহ সাল্লাম চুলে খেজাব লাগাতেন কি তিনি বললেন না তার কানের পাশে সামান্য কয়টা চুল সাদা হয়েছিল মাত্র